ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমূর্তি এনেছি আমরা বিষ করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমূর্তি এনেছি আমরা বিষ করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙারি শীতল শান্তি ধারা পাপ বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙারি শীতল শান্তি ধারা উচ্চ নিচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষপাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম আমির ফকির ভেদ নাই সব ভাই সব একসাথে আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি নারীরে প্রথম দিয়াছি মুক্তি নরসম অধিকার মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার নারীরে প্রথম দিয়াছি মুক্তি নরসম অধিকার মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার আধার রাতের বোরখা উতরিয়ে নিছি আশার ভাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি শ্যাম মৈত্রী এনেছি আমরা বিষে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি শ্যাম মৈত্রী এনেছি আমরা বিষে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি